في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আসলে তোমার রবের পাকরাও বড় শক্ত তিনি প্রথমবার সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তিনি ক্ষমাশীল প্রেমময় আরসের মালিক শ্রেষ্ঠ সম্মানিত এবং তিনি যা চান তাই করেন তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর ফেরাউন ও সামুদের সেনাদলের কিন্তু যারা কুফুরি করেছে তারা মিথ্যা আরোপ করার কাজ লেগে রয়েছে অথচ আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন তাদের মিথ্যা আরোপ করায় এ কোরআনে কিছু আসে যায় না বরং এ কোরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ